রাউজবিল্লাহিনজিম ওয়ালাইন সাল তহমান খালক আসসামাওয়াত ওয়াল আরদ আলাইকুল্লাহ কুলফা আন্না তুফাকুন আল্লাহ রবুল্লা আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রবুল্লা আলমিন তার শেষ নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ মক্কাতুল মুকারমাই প্রথম নবুয়াত রেসালাত দিয়ে প্রেরণ করেন আর তার নবুয়াত রেসালাতের সমাপ্তি বা পূর্ণতা ঘটে মদিনা মোনাবরায় আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন্নবীর চলে আসছে এই বছর চোদ্দশো একচল্লিশ হিজড়িতে দুই মোতাবেক আমাদের আজকে পর্ব নম্বর হচ্ছে আঠারো বিষয়বস্তু গত সপ্তাহের সাথে সম্পর্কিত গত সপ্তাহে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম তা হচ্ছে যে মক্কার মুশ্রিকদের সাথে আরব কাফেরদের সাথে রসুল্লাহামের প্রথম যে মত পার্থক্য বা মতের ভিন্নতা বা বিরোধ সৃষ্টি হয় মৌলিক তিনটি বিষয় মৌলিক তিনটি বিষয় তা হচ্ছে কি বলতে পারেন তিনটি বিষয়ে ইখতলাফ ছিল ঝগড়া ছিল তাছাড়া আর অন্য কোনো পার্থিব বিষয় ছিল না বরং পার্থিব বিষয়ে সমস্ত কিছুর ক্ষেত্রে নবুয়াদের সালাতের আগমনের পূর্বে রসুল্লাহ তাদের কাছে সবচেয়ে ভালো মানুষ ছিল এই তিনটি মূল বিষয় কি হ্যাঁ না এটা না হ্যাঁ। না তৌহিদ হ্যাঁ তৌহিদ আর একটা সহজ ভাষা বলেছিলাম একটি হচ্ছে তৌহিদ আর একটি হচ্ছে রেসালাত আর একটি আখেরাত এ ভাষায় বলিনি সহজ ভাষায় মনে রাখবেন তৌহিদ ঝগড়া ছিল কি নিয়ে তৌহিদ আল্লাহ এক না দুই এক আল্লাহর এবাদত করতে হবে না বহু উপাস্যেরও এবাদত উপাসনা করা যাবে মুশ্রেকরা বলতো যে বড় আল্লাহ এক কিন্তু বহু উপাস্য আছে যাদের উপাসনা এবাদত পূজা পাঠ করা যাবে তহিদ আর সিরকের লড়াই তারপরে দ্বিতীয় যে দ্বন্দ্বের বিষয় ছিল রেসালাত যে মোহাম্মদ কি নবী রসুল না রসুল নয় রসুল্লাহ বললেন যে এমনি রসুল্লাহ এলাইকুম জামি আমি আল্লাহ রসুল হয়ে এসেছি আর তারা বললো যে তুমি মানুষ তুমি কি করে রসুল হইতে পারো হ্যাঁ আর মানুষ হলো আর কাউকে পেল না এই সমস্ত বিস্তারিত আলোচনা হয়েছে তাই না জি হ্যাঁ তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে পুনরুত্থান আর আখেরাত পুনরুত্থানটা আখেরাতের প্রথম স্তর আর বা কয়েকটি স্তর মধ্যে প্রথম দিকের স্তর মানুষের মৃত্যুর পরে পুনরায় আল্লাহ উঠাবেন মানুষের আখেরাত শুরু হয় মরণ থেকে আর তারপরে ওয়ারজাকি কবরের জীবন আর তারপরে কবর থেকে হাসরের মাঠে বিচার দিবসে উঠানোকে বলা হয় পুনরুত্থান আল বাস বাদাল মত এই ক্ষেত্রে দ্বন্দ্ব রসুল্লাহ সাল্লাম তাদেরকে বললেন যে প্রত্যেক মানুষকে আল্লাহ এক সময় তাদের কবর থেকে বা যে যেখানেই ধ্বংস হয়েছে সেখান থেকে উঠাবেন যার নাম হচ্ছে আল বাস বাদাল মত বা পুনরুত্থান মৃত্যুর পরে পুনরায় আল্লাহ জীবন দান করবেন আবার আল্লাহর সামনে হাজির হইতে হবে এমন জায়গায় হাজির হইতে হবে যেখানে ফলাফলের জগৎ আছে কিন্তু কর্মের কোনো সুযোগ নেই সেখানে রেজাল্ট দেওয়া হবে কিন্তু কাজকর্মের আর প্রস্তুতির কোনো সুযোগ নেই আখেরা মুর্শিকা বলল না না না আমরা মরে যাওয়ার পরে সরে গেলাম পচে গেলাম মাটিতে মিশে গেলাম তারপরে আবার উঠানো হবে জালিকারা জম্বাই এটা অনেক দূরের কথা এগুলো অসম্ভব কথা এই তিনটি বিষয়ের দুটি বিষয় নিয়ে গত সপ্তাহে বিস্তারিত আলোচনা হয়েছে তা হচ্ছে রেসালাত যে নবী মোহাম্মদ সত্য রসুল নবী এবং রসুল দুই নম্বর হচ্ছে যে মানুষের মরণের পরে এক সময় কি হবে পুনরুত্থান হবে আখেরাত দুনিয়ার পরে আখেরাত পরকাল রয়েছে যেখানে প্রত্যেক ব্যক্তি তার ন্যায্য অধিকার বা হক পাবে কারো ওপর অবিচার করা হবে না দুনিয়াতে মানুষ হক পায় না তাই না দুটো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বাকি থেকে গেছে প্রথম যে বিষয়টি বলেছি তৌহিদ হ্যাঁ আল্লাহ একত্র জি হ্যাঁ এ তৌহিদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেই বিষয়টি নিয়ে সমস্ত নবী রসুলগণ এসেছেন যে তৌহিদ প্রতিষ্ঠার জন্য মানব জাতিকে জিনকে সৃষ্টি করা হয়েছে যে তৌহিদ হচ্ছে সর্বপ্রথম ফরজ আর সবচেয়ে বড় ফরজ এই তৌহিদের জন্য মানব জাতি আদম সন্তায় দুই ভাগে বিভক্ত হয়েছে মমিন কাফের হ্যাঁ বা মুসলিম আর মুশরিক বহুত্ববাদী জি দুই ভাগে ভাগ হয়েছে এই তৌহিদের ঝগড়ার কারণেই জান্নাত আর জাহান্নাম তৈরি হয়েছে তৌহিদে যদি ঝগড়া বাদ দিয়ে দেয় তাহলে জাহান্নামের কোনো প্রয়োজন নেই সবাই যদি মহেদ এক আল্লাহকে মেনে নেয় তাহলে সবাই জান্নাতি একসময় তাহলে জাহান্নামের কোনো প্রয়োজন নেই তাই না কিছু পাপিষ্টরা আছে ওদের সাজা শাস্তি দিয়ে শেষ তাহলে জান্নাত জাহান্নাম এই সব কিসের জন্য তৌহিদের জন্য তৌহিদ মানে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই তৌহিদের ভিত্তিতে দাঁড়িয়ে পাল্লা কায়েম হবে যার তৌহিদ নেই ওর জন্য ফালা নকিম আল্লাহমাল কেয়ামতে ওয়াজনা সুরাতুল ফাল্লা বলছেন ওর জন্য দাঁড়িয়ে পাল্লা কায়েমের কোনো প্রয়োজন নেই ওর কি মাপবে ওর তো আসলটাই নেই তৌহিদের জন্য দাঁড়িয়ে পাল্লা কায়েম হবে তৌহিদ নেই বিনা হিসাবে জাহান্ন মুশরেক বিনা হিসাবে জাহান্ন তহিদের গুরুত্ব নিয়ে আর লম্বা আলোচনা করছি না তবে এই আজকের বিষয় হচ্ছে এই তৌহিদ মক্কার মুশরিকরা আল্লাহর তৌহিদকে আর বিশেষভাবে সমস্ত নবীর জাতিরা সমস্ত আম্বিয়াগণের জাতিরা এই তৌহিদে অলুহিয়াতকে বা তৌহিদুল এবাদাকে অস্বীকার করত বা ওখানে শির করত কিন্তু তৌহিদ রবুবিয়াত মানত নাস্তিক তেমন মানব জাতির মধ্যে ছিল না আজকাল যেমন নাস্তিকের সংখ্যা একটু বেড়েছে এই সায়েন্সের যুগে হ্যাঁ, প্রযুক্তির যুগে তেমন ছিল না গোটা আরবে হাতে গনা কয়েকজনও নাস্তিক পাওয়া যেত না এজন্য নাস্তিকদের সম্পর্কে কোরআন কারিম শুধুমাত্র একটি আয়াত আছে শুধুমাত্র একটি আয়াত আছে কোরআন কারিম মানব জাতি সমাধানের জন্য এসছে তাই না তো মানুষের যেমন রোগ থাকবে তেমন না সমাধান আসবে তো রোগ ছিল সিরকের হ্যাঁ রোগ ছিল কুফরের রোগ ছিল বিভিন্ন পাপাচারের কিন্তু নাস্তিকতা আল্লাহ নেই এই কথা বলেন লোক তেমন ছিল না কারণ এটা মানুষের ন্যাচারাল খেলাফ মানুষের প্রকৃতির খেলাফ মানুষের প্রকৃতিতে আছে যে প্রত্যেকটা জিনিসের বানানে আছে এটা সব ক্ষেত্রে স্বীকার করছে নাস্তিকও স্বীকার করছে কিন্তু যখন আসমান জমিন আর সমস্ত সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা বানানোওয়ালা কে তখন তারা বলছে প্রাকৃতিকভাবে এসছে প্রাকৃতিকভাবে এসছে কিন্তু বাকি যতগুলি জিনিস রয়েছে মোবাইল এই পানির বোতলটা এই যে কোরআনের কপিটা এগুলো নাস্তিকে যদি জিজ্ঞাসা করা হয় যে এগুলো প্রাকৃতিকভাবে এসেছে পৃথিবীতে নাকি এগুলো কেউ তৈরি করেছে হ্যাঁ অবশ্যই তৈরি হয়েছে এটা প্রেসে তৈরি হয়েছে কোরআন ছেপেছে এটা পানির কোম্পানি পানির ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ওগুলো মোবাইলের কোম্পানি আছে যারা তৈরি করেছে তাই না জি তো স্বীকার করছেন শুধু মানুষকে তৈরি করেন কেউ নেই আসমান জমির সৃষ্টি করেন কেউ নেই এটি অস্বীকার তো আজকের সভ্যতার যুগের অসভ্য মানুষের চাইতে অনেক ভালো ছিল চোদ্দশো বছর আগের বা তার আগের কাফের জাতিগুলি যে আল্লাহর অস্তিত্বকে তারা অস্বীকার করতো না আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতো না আল্লাহ আছে কথা বলতো কিন্তু আল্লাহর সহযোগী আছে এ কথা বলে মুশরিক হইত যারা দেবদেবীর পূজা করতো তারাও বলতো যে বড় আল্লাহ সে আল্লাহ ওপরওয়ালা যেমন হিন্দুরা বলে ওপরওয়ালা জি ওইটা যিনি আসমান জমিনের সবকিছুর মালিক হ্যাঁ সব কাজ তিনি করেন কিন্তু তার অনেক সহযোগী আছে বা তার কাছে পৌঁছার জন্য অনেক বড় বড় ব্যক্তিত্ব আছে যাদের অসিলাতে বা যাদের সাফাতে সুপারিশে ওই আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় ওই লোকগুলির উপাসনা পূজা এবাদত করলে আল্লাহকে পাওয়া যাবে সেটা প্রতিমার আকারে যারা পত্তলিক প্রতিমার আকারে পুজেছে আর যারা কবর পূজারী মাজার পূজারি অলি আউলিয়ার পূজারী গস কুতুবের পূজারী জিলানি চিস্তির পূজারী তারা শুয়ে দিয়ে দাফন করে তার পূজা করেছে দুটো একই জাতি শুধু ধরনটা ভিন্ন ভিন্ন মানব জাতির ইতিহাসে দুই রকমের শির্ক যুগ যুগ ধরে চলে আসছে হয় দাঁড় করে পূজা করেছে প্রতিমা মূর্তি তৈরি করে আর না হলে শুইয়ে দিয়ে দাফন করে পূজা করেছে যেমন আজকের মুসলিম সমাজে কবর মাজার পূজা যেটা ভারত বাংলাদেশ পাকিস্তানের অধিকাংশ মুসলিমদের শিরকি ধর্ম তহির ভিত্তিক ধর্ম নয় আকিদে মক্কার মুশ্রিকদের মতোই বরং তার চাইতে জঘন্য গত সপ্তাহে একটা পয়েন্ট দিয়ে উল্লেখ করেছি যে আগের মুশ্রিকরা তৌহিদে রবুবিয়াতে শির করতো না আল্লাহর কাজে শির করতো না গত সপ্তাহে কিন্তু বুঝিয়েছি তৌহিদে রবুবিয়াত কাকে বলে তাই না আল্লাহর কাজে আল্লাহ একত্র প্রতিষ্ঠা করা আল্লাহর কাজগুলি তার মানত যে আল্লাহ করে দলিলগুলি আপনাদের সামনে কোরআনের আয়াতগুলি আমি শোনাবো আজকে কিছু বিস্তারিত শোনাইলে তো অনেক সময় লাগবে কিন্তু সংক্ষেপ হইলে শোনাবো আপনাদেরকে যে তারা স্বীকার করত যে আল্লাহর কাজগুলি অন্য কেউ করে না জি দর্গা দুর্গা করে না লাতুজা মানাত ওই যুগে যে বড় বড় তাদের দেবদেবী ছিল উপাস ওই সব করে না আল্লাহ করে একাই আল্লাহ করে তো এইসব লাতুজা মানাত হোবাল এই তিনশো ষাটটা মূর্তির পূজা কেন এগুলি হাওলায় সুফা আওনা ইন্দাল্লাহ আল্লাহর কাছে এরা আমাদের জন্য কি করবে সুপারিশ করবে এই জন্য এক আর একটা যুক্তি ছিল যারা সুপারিশ করে তারাই হচ্ছে ওসিলা মাধ্যম সুতরাং বলতো যে মানা আবুদহম আল্লাহ বলছেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে অন্যান্য আরো পৃষ্ঠপোষক মানে মাবুদ উপাস্য সাব্যস্ত করেছে মানা আবুদন তারা বলতো যে আমরা এদের আসলে পূজা করি না কিন্তু কেন এদেরকে সেজদা করছি কেন এদের কাছে আমরা প্রসাদ পেশ করছি জ্ঞান মানত পেশ করছি এদের জন্য জবাই করছি এদেরকে এদের কাছে ফরিয়াদ করছি বা এদের কাছে দোয়া করছি যাচ্ছা করছি সব কেন এই জন্যই করছি যে এরা যেন আল্লাহর কাছাকাছি আমাদেরকে করে দেয় লিওকার রেবুন আল্লাহর সান্নিধ্য লাভ করিয়ে দেয় আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এদের মাধ্যমে তো যার মাধ্যমে নৈকট্য লাভ করা যায় সেটা কি মাধ্যম বাংলায় সেটা হচ্ছে অসিলা এদেরকে অসিলা হিসাবে ধরছি তারা বলতো এটা মক্কার মুশ্রিকরা যাদের হেদায়তের জন্য কোরআন নাজেল হয়েছে সবচাইতে বড় মহাগ্রন্থ আল কোরআন কিতাব এবং যাদের হেদায়তের জন্য সবচাইতে মহান নবী শেষ নবী সারা বিশ্বের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে পাঠানো হয়েছে যেমন তেমন বিষয় নয় তাহলে কত বড় শির্ক আর কত বড় অপরাধ কত বড় কুফুরিতে তারা লিপ্ত ছিল এই সেম আকিদা কি মাজার পূজারীদের নাই যে এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর কাছে পৌঁছা ডাইরেক্ট পৌঁছা সম্ভব নয় এরা আমাদের জন্য ওসিলা সেই জন্য আমরা দরগাতে যাই সেই জন্য ওরসে যাই সেই জন্য খাসি মরগ নিয়ে যাই সেখানে সেই জন্য এই মাজারে তফ করি সেই জন্য মাজারে সেজদা করি সেই জন্য ইয়া খাজা মাদাত বা ইয়াজিলানি মাদাদ অথবা যতগুলি শিরকি কর্মকাণ্ড রয়েছে এগুলোর পিছনে যুক্তি হচ্ছে যে এরা আমাদের সুপারিশকারী অথবা ওসিলা দুটো ভাষা ছাড়া অন্য কিছু নেই তাহলে মক্কার মুশ্রেকদের কথা আর বর্তমান যুগের মাজার পূজারীদের কথায় কোনো ভিন্নতা নেই ভিন্নতা কিসে আছে যেদের দাড়ি টুপি আছে আর ইসলামের লেবাস পরে আছে মুখোশটা ইসলামের আর আমাদের সাথে নামাজ পড়ছে বা আমাদের সাথে পড়তে চাই না বরং যদি সহি আকিদার কথা তহিদের কথা বলেন তো এত নাপাকের নাপাক যে মসজিদ ধুইতে হবে এই ফটোও তাদের আছে মসজিদে ঢুকতে দেবে না বা জানতে পারলে আপনার পিছনে নামাজ পড়বে না জি হ্যাঁ মানে আমাদের মতো নামাজ পড়ছে সে ভিন্ন বেদাতি নামাজই পড়ুক কিন্তু নামাজ পড়ছে পাঁচ টাইম নামাজ মানে রোজা রাখে জাকাত দেয় এগুলি করে তো এইরকম নেক কাজগুলি মক্কার মুশরেকরাও করতো তারা হজ করতো তারা উমরা করতো তারা হাজিদের সেবা যত্ন করতো খেদমত করতো তারা তফ করত তারা অনেক কাজ করত অনেক ভালো কাজ করত তো ভালো কাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতটা ঠিক না থাকবে সে ভিতটা হচ্ছে তৌহিদ আর সার্বিক তৌহিদ তৌহিদ রুবুবিয়াত আল্লাহর কাজে তৌহিদ প্রতিষ্ঠা করা তৌহিদুল এবাদা বান্দার এবাদত বন্দিগিতে তহিদ প্রতিষ্ঠা করা তৌহিদুল আসমা সিফাত আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে তহিদ প্রতিষ্ঠা করা আল্লাহর নামে যেন শরিক না করেন আল্লাহর গুণে যেন শরিক না করেন আল্লাহর কাজে যেন শরিক না করেন আল্লাহর এবাদত বন্দী যেগুলো আমরা পেশ করছি আমাদের কাজ এগুলো দায়িত্ব এইসব কাজে যেন শরিক না করেন তো মক্কার মুশ্রিকদের সাথে আসল যে দ্বন্দ্ব ছিল সেটা হচ্ছে এই তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল এবাদা তৌহিদুল উলুহারি অপর নাম হচ্ছে তৌহিদুল এবাদা যার সংজ্ঞা বারবার করে বলছি কারণ এইটা বোঝা জরুরি শির্ক থেকে বাঁচার জন্য বোঝা জরুরি যে আপনার যাবতীয় এবাদত বন্দেগি কাজ কর্ম যেগুলি নেক কাজ করছেন অথবা মন্দ কাজ থেকে বাঁচছেন সেটা আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা কার জন্য আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা বান্দার কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা এর ব্যাখ্যাই হচ্ছে যে বান্দা যতগুলি কাজ করে আপনিও বান্দা আমিও বান্দা আমরা যতগুলি কাজ করি এগুলি কার জন্য করব একমাত্র আল্লাহর জন্য করবো ওতে একটু অংশ কাউকে দেব না নবীকেও দেওয়া যাবে না রসুলকেও দেওয়া যাবে না ইব্রাহিমকেও দেওয়া যাবে না নহকেও দেওয়া যাবে না আদমকেও দেওয়া যাবে না মোহাম্মদ আলহিমসালাম কাউকে দেওয়া যাবে না আর কোনো সাহাবিকেও দেওয়া যাবে না আর জিলানিকেও দেওয়া যাবে না চিস্তিকেও দেওয়া যাবে কাউকে দেওয়া যাবে না এবাদত কার জন্য আল্লাহর জন্য মালাকুমিন এলাহিন গাইরু জেগে এলাহিন আল্লাহ ছাড়া তোমাদের সত্য সব বাতিল হয় তারাই বাতিল যদি তারা দাবি করে থাকে যেমন অন্যদের যেসব উপাস্য বাতিল ওরা সিরকি শিক্ষা দিয়েছে কিন্তু আম্বিয়া রসুলগণ সঠিক শিক্ষা দিয়েছেন তারা হক আপন জায়গায় তারা যে কথাগুলি বলে সেগুলিতে হক কিন্তু তাদেরকে বাতিল জায়গাতে বসিয়ে দিয়ে তাদের পূজা শুরু হয়েছে জিলানি শির্কের তালিম দেননি হ্যাঁ এইরকমই অনেক নেকবান্দারা এই উম্মতের যাদের কবর পাকা করে পূজা হচ্ছে তারা যদি তৌহিদ বুঝতেন আর শির বুঝতেন তাহলে তারা দিনের শিক্ষা দিয়েছেন তৌহিদের শিক্ষা দিয়েছেন কিন্তু তাদের এন্তেকালের পরে তারা তো অপারক কিছুই করতে পারছে না তাদের কবর পাকা করে গায়ের জোরে পূজা শুরু করে দেওয়া হচ্ছে বাচ্চারা করবে কি করার কিছু আছে কেয়ামতের দিনে সে তখন সম্পর্ক ছেদের ঘোষণা করবে বা তারা সম্পর্ক ছেদের ঘোষণা করবে যেমন ঈসা আলি ইসালাম সুরে মায়েদার শেষ রুকু পড়ে দেখবেন ঈসা আলি ইসালাম যখন আল্লাহ জিজ্ঞাসা করবে কেয়ামতের দিনে যে হে ঈসা তুমি কি এই মানুষগুলোকে খ্রিস্টানদেরকে বলেছিলেন যে ইত্তা খেজুনি ওমিয়া আমাকে আর আমার মাকে আল্লাহর সাথে এলাহ বানিয়ে ফেলি তিন এলার তিন বৎসরের পূজা করি যেমন খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাসী তিন এলাহাতে বিশ্বাসী তখন তিনি বলবেন কালা সুভায়ানাকা আল্লাহ তুমি পাক পবিত্র মায়া কোন লিয়ানা কোলা মা আলাই সালিবিয়া এটা হতেই পারে না যে এমন কথা বলবো যেটা না কথা মা আলাই সালিবিয়া এটা আমার অধিকার নয় এটা তোমার হক আল্লাহ এ কথা আমি কি করে বলতে পারি যে আমি এলা হয়েছি আমার মা এলা হয়েছে আমরা তোমার গোলাম তোমার দাস ইনকুন্ত কুলতো ফাঁকা আলেম তা আল্লাহ কেন জিজ্ঞাসা করছো আল্লাহ তুমি কি জানো না আমাদের অন্তর না যদি আমি আমরা বলেই থাকি তো তুমি তো জানছো লম্বা কথা আছে তারপরে বলে মা কুলতুল্লাহ ইল্লা মা আমার তা নিবে আল্লাহ তুমি যেটা হুকুম করেছো ওইটাই তো বলেছি এর বেশি একটা কথা বলিনি আনে আবদুল্লাহ রব্বি ও রব্বাকুম যে আল্লাহর ইবাদত করবে যিনি আমারও রব তোমাদের রব এটাই বলেছি এই কথা বলতে বলে সেই কথা বলেছি যতদিন আমি বেঁচে ছিলাম ততদিন সাক্ষী ছিলাম অকুন্ত আলিম শাহিদান মাদম তো ফেলামা তাইতানি যখন আমাকে ওপরে উঠিয়ে নিয়েছ খ্রিস্টানরা আমাকে এলাহ বানিয়েছে আমার মাকে এলাহ বানিয়েছে আমি করবো কি ওর করার কিছু আছে হ্যান আল্লাহ এ কথা সমস্ত আম্বিয়া রসুলগণ অথবা জিলানি চিস্তি যাদের গায়ের জোরে পূজা শুরু করা হয়েছে কবর পাকা করে তারা সবাই বলবে সম্পর্ক ছেদের ঘোষণা করবে জি ওয়াল কেয়ামত এক ফরুনা বেশির কেকু কেয়ামতের দিনে ওরা অস্বীকার করবে যে আমরা এসব শিখাইনি কোথা থেকে এরা শিখেছে আল্লাহ এদেরকে তুমি জাহান নামে দাও আমাদের সাথে কোনো সম্পর্ক না কোনো সম্পর্ক নেই আমাদের সাথে কিন্তু মানুষ যখন ধর্ম পালন করে অজ্ঞতার সাথে ধর্ম পালন করতে হবে জ্ঞানের সাথে এলিমের সাথে বেনা আলা এলমিন জেনে শুনে শিখে ধর্ম পালন করতে হবে তাহলে ধর্মান্ধতা আসবে না গুমরাহি আসবে না এই আমরা শিক্ষার উপর গুরুত্ব দিই আপনি নিজের ধর্ম নিজের দিন নিজে শিখেন এবং নিজে শিখে নিজে ধর্ম পালন করেন কেউ আপনাকে পথভ্রষ্ট করতে পারে কানা কাহাই করে দেখাতে পারবে না আর আপনি অন্ধ আপনি মূর্খ কানা থাকবেন তো কানাকে তো কোড়ে ঘরকে বলবে যে এই কানা তো এই তো হাইকোর্ট এ হচ্ছে আমাদের জাতির অবস্থা কবর মাজার পূজাই ধর্ম এইসব কানা লোকদেরকে বোঝানো হয়েছে চোখ করার লোককে কোনোদিন এ কথা বোঝানো যাবে না যার চোখ আছে একটু কোরআন খুলে দেখবে সে স্পষ্ট বুঝতে পারবে তো কথা লম্বা হয়ে গেছে ভূমিকা স্বরূপ তবে এখন কিতাবের দিকে ফিরে আসি লেখক বলছেন যে কথাগুলি বললাম সেই কথাগুলি প্রায় কাছাকাছি অন্য ভাষাতে তিনি বলেছেন যে মুশ্রিকরা আল্লাহর তৌহিদকে স্বীকার করত আল্লাহর জাতের ক্ষেত্রে আর আল্লাহর সেফাতের ক্ষেত্রে মানে তৌহিদুল আসমা সেফাত এগুলো মানত ও আফা আলিহি এবং আল্লাহর কাজের ক্ষেত্রে মানে তহিদর রুবুবিয়া রুবিয়াত কোনটা আল্লাহর কাজে তহিদ প্রতিষ্ঠা করা জি এগুলো মানত যে আল্লাহর কাজ আল্লাহ করে যেমন উদাহরণ দিয়ে বলি কারণ সবাই তো আপনাদের একই স্তরের না আল্লাহর কাজ বহু কাজ হ্যাঁ অসংখ্য কাজ করলে আমি হফিসান তার মধ্যে একটি কাজ হচ্ছে সৃষ্টি করা যেমন আমরা বিশ্বাস করি মমিন মুসলিম যে সৃষ্টিকর্তা একমাত্র কে একটা কোন কি আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করেছে একটা পিপিলিকা শুধু একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পিপিলিকা বা কীট পতঙ্গ কোন নবী সৃষ্টি করেছে ইব্রাহিম বা আমাদের শেষ নবী বা জিলানি আরে জিলানি আপনাকে ছেলে দেওয়া তো দূরের কথা একটা পোকার কথা জিজ্ঞাসা করেছি যে একটা পোকা মাকড় সৃষ্টি করেছে একটা চিস্তি একটা সৃষ্টি করেছে কি করে বলছেন মাজার থেকে ফিরে আসছেন সিঁড়ি কুফরি করে এসে তারপরে যখন বাচ্চা হয়ে গেল কারণ শয়তান এইভাবে গোমরা করে ওই বছরই বাচ্চা হবে আর শয়তান অশ্বাসা দিচ্ছে কারণ রগে রগে আর রক্তের সাথে তো শয়তান চলছে যে এই বছরই মাজার শরীফ মাজার শরীফে যা যা ওখানে গেলে বাবার দান পাবে তো ছেলে মেয়ে হয় না আর ওই বছরই কিন্তু হবে সুফান আল্লাহ আর যেমনই আসলে বাচ্চা হ্যাঁ তাহলে এই যে মাজার শরীফে গেছিলাম বাবার দান এটা কত লোক যে ইমান হারাচ্ছে জন্মসূত্রে ইমান হারিয়ে আছে ও বাপ দাদা কবর পূজারি ওরা কবর পূজারি কিন্তু যতদিন সাবালক হয় ততদিন পর্যন্ত ফিতরাতের উপর ওগুলোকে মমিন মুসলিম বলা যাবে কিন্তু যখনই সাবালক হয়ে গেল তখন এখন বাই চয়েস মুসলিম হইতে হবে আর না হলে বাপ বাপ মা মুশরেক ছিল মেয়েরাও সাবালক হওয়ার পরে মুশরিক যদি সেই সিরকি বাপদাদা ধর্ম থেকে ফিরে না আসে তো আল্লাহর জাত সেফাতে আর কাজে তারা তৌহিদকে স্বীকার করত তৌহিদকে অস্বীকার করতো না সুতরাং তারা বলতো যে বেআন আল্লাহ তালাহুয়াল খালেক আল্লাহ হচ্ছেন স্রষ্টা আল্লাহ আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন আর এর মাঝে যা কিছু আছে একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন তিনি সবকিছুর মালিক মালিক মালিকানা কার একমাত্র আল্লাহ এই কথাও তারা মানত যার হাতে আসমান জমিন এবং যা কিছু এর মাঝখানে আছে সবকিছুর মালিকানা রয়েছে এবং তিনি রিজিক দাতা রিজিক দেওয়া কাজ একটা কার কাজ আল্লাহর কাজ সেখানে আল্লাহকে রিজিক দাতা মানত কোনদিন তার একটি প্রমাণ নেই যে কোন মুশরেক মক্কার আবু জাহাল আবুল বলতো যে আমার এই লাত বা উজ্জা আমাকে রিজিক দেয় বলতো না আল্লাহ রবে তারা শের করতে না মানুষকে গবাদি পশুকে জীবজন্তুকে পশু পাখি সমস্তকে রিজিক দেয় প্রত্যেক জীবকে আল্লাহ রিজিক দেন এইসব কথা স্বীকার করত নিয়ন্ত্রণ করা কার কাজ আল্লাহর কাজ মক্কার মুশেকরা মানত যে সব কিছুর উপর নিয়ন্ত্রণ কার আল্লাহ কিন্তু আজকাল মাজার পূজারীরা এই সিরকি আকিদা রাখে বিয়া তো সির করে যে প্রত্যেকটা গ্রামকে ধরে আছে আল্লাহর গোস কুতুবরা নিয়ন্ত্রণ করে আছে আল্লাহর যখন গজব উঠে মানে রাগ উঠে মানুষের পাপের কারণে তখন কোন গ্রামকে বা দেশকে ধ্বংস করতে চান জি সুফিদের পীরদের কিতাবে আছে আমি পড়ে পড়ে এর আগে আলোচনা করছি তাদের কিতাব থেকে ইভেন চরমনের কিতাবে আছে নাম না বলে তো আপনারা ওদেরকে হকানি বলেন জি কিন্তু হকানি বলে কোনো পীরতন্ত্র নেই সবগুলি হচ্ছে বাতিলপন্থী আল্লাহ কোরআন বলেছে অন্ধকার যেমন হ্যাঁ কোনোটা কম আর কোনোটা বেশি কিন্তু সবগুলি অন্ধকার তাই না রাতের অন্ধকার বিদ্যুৎ না থাকলে সবটাই অন্ধকার ঘরের বাইরে আর ভিতরে মেঘলা আকাশে মেঘলা রাতে আর চাঁদনি রাতে সবই তো অন্ধকার কিন্তু অন্ধকার একটু কম বেশি পানির ওপরে অন্ধকার আর পানির ভিতরে ডুব দিয়ে অন্ধকার পার্থক্য আছে কিন্তু সবটাই তো অন্ধকার রাতের অন্ধকারে পানির ওপরেও যেমন অন্ধকার পানির ভিতরে ডুব দিল অন্ধকার না আলো খুঁজে পাবে বিদ্যুৎ না তাহলে আলো খুঁজে পাবে বিদ্যুৎ হচ্ছে ইসলাম যেখানে তৌহিদ নেই ইসলাম নেই যেখানে শির কাছে অন্ধকার সব অন্ধকার শির কি আঁকি দেয় ওদের কিতাবে যাদেরকে হকানি বলছে ওদের কিতাবে আছে যে সামদেশ সেরে কোন এক গ্রাম বা সামদেশকে আল্লাহ ধ্বংস করে দেবেন গান বাজনা চলছে তখন বাংলাদেশ থেকে অথবা ভারত থেকে আল্লাহর এক কুতুব দৌড় দিয়ে ছুটে চলেছে হঠাৎ করে বসে থাকতে থাকতে মরিদানের মাঝখানে লাফ দিয়ে ছুটে চলেছে তখন বলছে হজরত কোথায় যাচ্ছেন কোথায় যায় এত তাড়াহুড়া কেন বলছে আর বলিও না এক্ষুনি যদি না যায় তো সামদেশের উপর আল্লাহর এত ক্রোধ রাগ হয়েছে যে এক্ষুনি ধ্বংস করে দেবেন আমাকে গিয়ে ধরত এগুলি হচ্ছে পীর মরিদির সিরকি কুফুরি দেহ জি তারপরেও পীর মরিদিতে জড়িয়ে থাকবেন হ্যাঁ আউজবিল্লা আউজবিল্লা মক্কার মুশ্রিকের চাইতে ভালো ছিল তারা বলতো যে আসমান জমিন সবকিছু তদবির মানে নিয়ন্ত্রণ করেন আল্লাহ ছোট বড় সবকিছু নিয়ন্ত্রণ যেটা পিপিলিকারও নিয়ন্ত্রণ হায়াত মতের নিয়ন্ত্রণ সবকিছু আল্লাহ রাতে তিনি সূর্যচন্দ্রের নিয়ন্ত্রণ তিনি তারকা পাহাড় পর্বত গাছ পালা জিন মানুষ ফেরেস্তা সবকিছুই তার অনুগত এবং সবকিছু নিয়ন্ত্রণ তিনি করেন এবং সবকিছুকে তিনি আশ্রয় দেন আর সবকিছু তার শরণাপন্ন হয় আল্লাহ ছাড়া কোনো আশ্রয় স্থল নেই আল্লাহ ছাড়া কোনো আশ্রয় জায়গা নেই কোনো শক্তি নেই যে আশ্রয় দিতে পারে কিন্তু আল্লাহ এমন সত্তা এবং মহাশক্তিধর আলাকুল্লি শাহিন কদির সর্বশক্তিমান যে তার কাছে সমস্ত কিছু যদি আশ্রয় নেই তাকে আশ্রয় দিতে কোনো কষ্ট নেই আর অসুবিধা নেই আল্লাহকে বাদ দিয়ে কি করে আপনি আল্লাহর অসহায় সৃষ্টির কাছে আশ্রয় নিতে যাচ্ছেন আপনি বালা মুসিবদে বিপদ এই জন্য সৌদি আরবের একজন বড় শেখ বলছিলেন আমি মাঝে মাঝে কথাটা বলি যে যদি এক মিনিট ধৈরেই নিলাম বাতিল কথাকে ধৈরেই নিলাম আমরা বলি না সাপোজ ধরে নিলাম একটা ভুল কথাকে ধরে নিলাম যেটা তোমার কথাটা এক মিনিটের জন্য ধরে নিলাম ধরে নিলাম যে জিলানি দিতে পারে চিস্তি দিতে পারে ধরে নিলাম সিরকি কথাকে ধরলাম মিথ্যা কথাকে ধরলাম ধরো আর আল্লাহ দিতে পারেন ঠিক না যারা মুসলিম মাজার পূজারী তারা এটা তো বিশ্বাস করে যে আল্লাহ দিতে পারেন আর জিলানি চিস্তি দিতে পারে আমাদের সাথে পার্থক্য কি যে একমাত্র আল্লাহ দিতে পারেন জিলানি চিস্তি দিতে পারেন ওরা বলছে আল্লাহ দিতে পারে আর জিলানি চিস্তিও দিতে পারেন ধরে নিলাম তোমাদের কথাটাই তোমাদের সিরকি কথায় ধরলাম কিন্তু তোমাকে যদি আর একটা প্রশ্ন করি কে বেশি দিতে পারে তোমরা বললে মাজার পূজারীরা সুফিরা বা পীর তন্ত্রে বিশ্বাসী পীর মুড়িদের ব্যবসায়ীরা এরা বলছে আল্লাহও দিতে পারে আর জেলানি চিস্তি গসকুতু বলি আউলিয়াও শাহজালাল শাহপুরান তারাও দিতে পারে তো এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহও দিতে পারেন তারাও দিতে পারে কে বেশি দিতে পারে উত্তরটা কি দেবে অবশ্যই আল্লাহ তাহলে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ যে বেশি দিতে পারে তার কাছে আশ্রয় নেবে না যে কম দিতে পারে তার কাছে যাবে আরে আমার যদি সরাসরি ডাইরেক্টরের সাথে যোগাযোগ থাকে কোম্পানির বা কফিল মালিকের সাথে বসের সাথে সরাসরি যোগাযোগ থাকে সে সব কিছু দিতে পারে এক্ষুনি ছুটি ছয় মাস ছুটি আমি এক বছর ছুটি যা চাইবো তাই দেবে আমাকে দশ হাজার বিশ হাজার লাগবে আমাকে বাড়ি করতে টাকা লাগবে দেন আমি বাড়ি করে আসি লাগবে ইচ্ছা করলে সব দিতে পারে শোকাজ করা লাগবে না কেউ জিজ্ঞাসা করার নাই তাকে তাই না আমি ওর কাছে পৌঁছিতে পারবো তারপর আমার একটা এখানে ফোরম্যান আছে সুপারভাইজার তার কাছে যাব নাকি বলেন দেখি কখনো যাব না তাই না তারপরে তো দুনিয়াতে একটা ফোরম্যান আর সুপারভাইজার থাকে আল্লাহর তো কোনো ফোরম্যান সুপারভাইজারও নেই সবাই বান্দা এই নয় যে জিলানি চিস্তি আল্লাহর ফোরম্যান সুপারভাইজার ওটাও না কিছুই না দলিল কোরআন পড়েন তাহলে বুঝবেন সুরে আমার ইয়ামের শেষ আয়াতগুলি পড়েন ইনকুল্লোমানফিস ইল্লা আতির রহমানে আবদা আসমানে এবং জমিনে যে কেউ আছে এন কুল্ল যত কেউ আছে যে কেউ আছে ফেরিস্তা হোক আর জিন হোক আর মানুষ হোক ইল্লা আতির রহমান পরম করুণাময় আল্লাহ রবুল আলমিনের কাছে আসবে হাজির হবে আবদান দাস হয়ে গোলাম হয়ে আবদান মানে বুঝেন না আবদান মানে কি গোলাম দাস হয়ে আসবে এই জন্য আপনি যখন কালেমার শাহাদাত পড়ছেন আসাদু আল্লাহ ইহ মোহাম্মদান আবদহু সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আরও সাক্ষ্য প্রদান করছি যে মোহাম্মদ আবদহু তার গোলাম আমি যেমন আল্লাহর গোলাম মোহাম্মদ সাল্লাম আল্লাহর গোলাম ও পার্থক্য যে তিনি রসুল আর অন্য কেউ রসুল না এই যে শুধু পার্থক্য রসুলের কাছে কিছু চাওয়া যাবে না তবে রসুলের কি করতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে তিনি নির্ভুল ওহি ছাড়া কথা বলেননি আমি ভুলের সাথে জড়িত আপনি ভুলের সাথে জড়িত কিন্তু রসুল ভুলের সাথে জড়িত না ভুল মুক্ত সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে রসুল উল্লাহামের অনুসরণ করতে হবে আনুগত্য করতে হবে কথা মানতে হবে আদর্শ মেনে চলতে হবে তোমাদের যা উত্তম আদর্শ আমি আদর্শ নয় আপনাদের আমি আপনাদের মতো ভুল করি কোন ক্ষেত্রে আপনাদের চাইতে ভালো হলে কোন ক্ষেত্রে আপনার চাইতে খারাপ হইতে পারে বলি না কিন্তু রাসুল্লাহ ইসলাম সব ক্ষেত্রে সবার চাইতে ভালো সব ক্ষেত্রে সবার চাইতে ভালো তিনি আদর্শ আল্লাহ রব্বুল আলম যদি কোনো ফয়সালা করেন যে আমি এটা করব তো কারো সেই ক্ষেত্রে ক্ষমতা আছে যে না আমরা চাই না এটা হতে দেব না ক্ষমতা আছে কারো কারো ক্ষমতা নেই দুনিয়ার যে কোনো শাসকের ক্ষেত্রে ঠেকানোর ক্ষমতা আছে ঠেকানোর ক্ষমতা আছে দুনিয়ার যে কোনো শাসকের ক্ষেত্রে সারা দেশের মানুষ যদি উঠে পড়ে লাগে তো একা শাসক করবেটা কি সারা দেশের মানুষের মধ্যে সেনাবাহিনী আছে তার নিরাপত্তা বাহিনীও আছে আছে না নেই তার ডিফেন্সের লোকেরও আছে তারাও যদি জনগণের সাথে হয়ে যেত তুই একাই করবেটা কি করতে পারবে কিন্তু আল্লাহ রব্বুল্লাহ ক্ষেত্রে এইসব কথা কি প্রযোজ্য যে আল্লাহ একটা কিছু করতে চাইছেন আর সে তারা সবাই মিলে বাধা দিল তখন আল্লাহর করতে পারলেন না সারা ফেরেস্তার জগৎ যদি বাধা না দিতে পারে তাহলে একটা সাধারণ সাড়ে তিন হাতের মানুষ ভণ্ড পীর ওই সামদেশে গিয়ে আল্লাহ ধ্বংস করবে কোনো গ্রামকে আর ওকে ধরতে গেছে এসব কথা বিশ্বাস করে এত কুফুরি কথা বিশ্বাস করেন হ্যাঁ এত শিরকি কথা বিশ্বাস করেন আপনার বিবেক নেই ধর্মান্ধ এত এর নাম ধর্মান্ধতা কিন্তু দিন শিখার পরে আমল করার নাম ধর্মান্ধ নয় কিন্তু কারণ নাস্তিকেরা বলে ধর্মকর্ম করলে ধর্মান্ধ বলে এটা তাদের আরেক গুমরাহী সাবধান হয়ে যাচ্ছি আজকাল নাস্তিকদের ভাষা কি আমি যদি দাঁড়িয়ে রাখি আমি যদি রাখানোর পরে কাপড় পরি আমি যদি পাঁচ নামাজ পড়ি হ্যাঁ, আমি আমার ফ্যামিলি আমার যদি হেজাব করে পূর্ণ হেজাব করে হ্যাঁ হাত পা কিছু দেখা যায় না এরা ধর্মান্ধ না না এরা ধর্মের অনুসারী এরা নির্ভুল আদর্শের অনুসারী আর তোমরা হচ্ছে তোমাদের কুপ্রবৃত্তির অনুসারী নাস্তিক জি কথা বোঝা গেছে ধর্মান্ধ কারা যারা বাতিল কথাকেও অন্ধভাবে বিশ্বাস করে অজ্ঞ মূর্খ ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই না তৌহিদ জানে না রিসালাত জানে না আখেরাত জানে কিছুই জানেন না না তৌহিদ কত প্রকার জানে না ইসলাম কি জানে না ইমান জানে না এহসান জানে কিছুই জানে না কোনো জ্ঞান নেই বাস যেটা বলে দিল হজুরে কিউলা সেটি অন্ধভাবে মানে কোনো লেখাপড়া করেন ইসলাম সম্পর্কে এরা হলো ধর্মান্ধ কথা বুঝে সুতরাং মুসলিম সমাজে যারা শিরিক বিদাতে জড়িয়ে আছে তারা ধর্মান্ধ কিন্তু যারা তৌহিদ ভিত্তিক দিন পালন করে শির্ক মুক্ত দিন পালন করে ভিত্তিক দিন পালন করে বেদাত মুক্ত দিন পালন করে তারা ধর্মান্ধ না বরং তারা আল্লাহর আসমানি বিধান যেটা নির্ভুল সে আসমানি বিধানের অনুসারী যেখানে কোনো ভুল নেই লাফি যাতে কোন রকমের সন্দেহ সংশয় নেই এই যে কথাগুলি বললাম এগুলি কোরআন এখানে প্রত্যেকটি আছে কি যে তহিদ রুবেদ মক্কার মুশ্রিকরা মানত এই আয়াতগুলি সুরা মোহামেনের সংক্ষেপে বলি আয়াত নম্বর অষ্টআশি সুরে আনকাবতের আয়াত নম্বর একষট্টি বাষট্টি সুরে লক্ষ্মণের আয়াত নম্বর পঁচিশ সুরে জুমারের আয়াত নম্বর আটত্রিশ সুরে জোকরফের আয়াত নম্বর সাতাশি এতগুলি আয়াতে সাক্ষী রয়েছে আল্লাহ সাক্ষী দিচ্ছেন মক্কার মুশ্রিকদের সম্পর্কে যাদের হেদায়তের জন্য যাদেরকে কুফুরিয়ার শিরিক থেকে জাহান্নাম থেকে বের করার জন্য জাহান্নামে তারা থেকে ফিরানোর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ রসুলকে পাঠাচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব পাঠাচ্ছেন তাদের সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে এরাকে যদি জিজ্ঞাসা করো যে আল্লাহর কাজগুলি কে করে এক একটা করে কাজ উল্লেখ করে আল্লাহ অবশ্যই অবশ্যই তারা বলবে কসম করে তারা বলবে যে আল্লাহ ছাড়া এগুলো কেউ করে না আমাদের দেব দেবী লাতুজা মানাতে সব কিছুই করে না তো কেন পুজো তাহলে কেন এদের উপাসনা করো উত্তর শুরুতে বলেছি কি সুপারিশ করবে আর এরা ওসিলা হবে সুপারিশ করবে আর ওসিল হবে আল্লাহ পর্যন্ত এগিয়ে দেবে আমরা পাপি তাপি ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো না এইসব গুমরাহিগুলি তাদের ছিল এই আয়াতগুলি এক একটা করে যদি শোনাই তো সময় লাগবে তারপরে মনে করছি যে দু একটি আয়াত শোনাই সুরা মোমেনুনে এক জায়গাতে কয়েকটি বিষয় রয়েছে সুরয়ে মোমেনুনের আয়াত নম্বর চুরাশি থেকে শুরু হয়েছে আল্লাহ বলছেন চৌরাশি থেকে অষ্টআশি পর্যন্ত কুল্লে মানিল আরমান কুন্তুম তালামন হে নবী তুমি এদেরকে জিজ্ঞাসা করো যে লেমানিল আর্দ এই জমিন কার মানে জমিনের মালিককে এই পৃথিবীর মালিককে অমান ফিহা এবং পৃথিবীর ওপর যা কিছু বা যে কেউ রয়েছে এদের মালিককে মানুষের মালিককে রব্বুন্নাসকে মালিকুন্নাসকে সুরায় নাসে বলা হয়েছে ইনকুন্তম তালামন আচ্ছা এই মক্কার মুশ্রিকরা বলো তো এই মক্কার লোকেরা আমার জাতিরা বলো তো তোমরা যদি জানো তো উত্তর দাও যে জমিন এবং জমিনে যারাই রয়েছে যে সৃষ্টি রয়েছে এগুলোর মালিক কি তো তারা শীঘ্রই বলে উঠবে যে এগুলো আল্লাহর এগুলো কার সব আল্লাহ জমিন আল্লাহর জমিনে যে কেউ আছে যা কিছু আছে আল্লাহর যা সৃষ্টি আছে আল্লাহ জি উল তাহলে তাদেরকে বলো আফালা তাজা কেরুন কেন উপদেশ নিচ্ছ না যখন আল্লাহর তো আবার দেব দেবীর পূজা কেন সবকিছু আল্লাহর তো সব এবাদত আল্লাহকে দাও গত সপ্তাহে বলেছি যে তৌহিদ রঘুবিয়ে দলিল হচ্ছে কিসের তৌহিদুল এবাদার যে সব কাজ যখন আল্লাহ করেন তো আমার এবাদত আমি আল্লাহ ছাড়া কাউকে দেবো বা কেন বুঝতে পারছেন না জি তারপরে আরেক জিজ্ঞাসা হে নবী তুমি বলো মান রব্বুল আরশিল আজিম সাত আসমানের মালিককে সাত আসমানের মালিককে আর আরো সে আজিমের মালিককে মহান যে আরস রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের সেই আরসের মালিককে না তার শীঘ্রই বলে উঠবে লিল্লাহ এসব আল্লাহ আরস আল্লাহ আর সাত আসমানকার আল্লাহ এগুলোর মালিক কুল হে নবী তাহলে তাদেরকে বলো আফালা তাহলে কেন ভয় করো না আল্লাহর ভয় লাগে না সব যখন আল্লাহ তো পূজা কেন গায়ের উল্লাহ কুল হে নবী বলো মাম্বি আদি কুল্লে সে কার হাতে সব কিছুর মালিকানা রয়েছে সব কিছুর সার্বভৌমত্ব রয়েছে তিনি আশ্রয় দিয়ে থাকেন ওয়ালা তার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না আল্লাহর বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না ইনকুন্তুম তালামুন আচ্ছা বলো তো এর উত্তর দাও প্রশ্ন কয়টা ছিল তিনটা প্রশ্ন কিন্তু সবকিছুর মালিককে বা সবকিছুর মালিকানা কার হাতে আর কে কে পানাহা দেন আশ্রয় দেন আর তার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোন শক্তি পানা দিতে পারে কি পারে না আশ্রয় দিতে পারে কি পারে না এসবের উত্তর বলো তো শিগগির তারা বলে উঠবে যে এসবের মালিকানা আল্লাহর জি কি সবকিছুর মালিকান আল্লাহর হাতে আর তিনি একমাত্র আশ্রয় দিয়ে থাকেন আর তার বিরুদ্ধে কি আশ্রয় দিতে পারে না দুনিয়ার যে কোনো শক্তির বিরুদ্ধে কিন্তু আশ্রয় দিতে পারে আজকাল রাজনৈতিক আশ্রয় একটা ভাষা আছে জানেন আপনারা এক দেশে কিছু করলো আর ওই দেশ থেকে যখন ওই দেশের সরকার তাকে ওয়ান্টেড করলো মোস্ট ওয়ান্টেড যাকে ধরো তখন পশ্চিমা দেশে আশ্রয় নিলে সেটাকে বলে রাজনৈতিক আশ্রয় রাজনৈতিক আশ্রয় বলে অনেকে আছে পলাতকে সালমান রুশদি যখন স্যাটানিক ভার্সেস লোক কোরআনের বিরুদ্ধে তখন ওকে হ্যাঁ ব্রিটেন আশ্রয় দিয়ে দিল তাসলিমানা সেনকে হ্যাঁ পশ্চিমা দেশ আশ্রয় দিয়েছে তারপরে ভারত আশ্রয় দিয়ে রেখেছে তাহলে যে কোনো শক্তির বিরুদ্ধে অন্য কেউ আশ্রয় দিতে পারে কিন্তু আল্লাহ যদি কাউকে ধরতে চান তো কোনো শক্তি আশ্রয় দিতে পারে না আল্লাহ যদি ধরতে চান আর সারা দুনিয়ার তোমার নবী রসুল গোস কত বলি সবকে নিয়ে চলে আসো যত মাজারগুলির পূজা করছো সব নিয়ে আসো আর যত দেবদেবীর পূজা করছে এই পত্তলিকরা সবকে নিয়ে আসুক আসো দিক তো <clears throat> তোমরা জাদুগ্রস্ত হয়ে কোথায় যাচ্ছ তোমার জাদু লেগেছে কেন কোথায় কোথায় ঘুরছো তোমরা বরং তোমাদের কাছে সত্য সহকারে এসেছি বা সত্য নিয়ে এসেছি আর এই মক্কার লোকেরাই হচ্ছে মিথ্যাবাদী যারা অন্ধ হয়ে এসব সিরকি ধর্মকর্ম করে থাকে এই ছিল সুরায় মোমেনুনের কয়েকটি আয়াত আর এই রকমই কথাগুলি রয়েছে সুরায় লোকমান জুমার জখরুফ আর আনকাবুদ আরব মুশ্রিকরা তাহলে তৌহিদ রবুবিয়াতে কি করতো না সেরে করতো না তৌহিদ রবুবিয়াত আল্লাহ সব কাজগুলি করে তারপরেও তারা মুশরেক কেন কারণ তৌহিদ তিন প্রকার তার যেটা যুগে যুগে নবী রসুলগণ যে তৌহিদ নিয়ে এসেছেন কারণ সেই তৌহিদকে অমান্য করেছে সে মুশরেক জাতিগুলি আর শেষ মুশরেক জাতি নবী সাল্লাহ আলী সাল্লামের বিরোধী যারা মক্কার মুশরেক এবং আজ পর্যন্ত মুশ্রিক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এরা এই এবাদত গিয়ে তহিদুল এবাদতের শিরিক করে থাকে এরা কি বলে যে কথাগুলি এর আগে বললাম লেখক বলছেন তারা বলে যে ইন্দাল্লাহ তাল আতা বাজা এবাদিহিল মোকারবিন আল্লাহর কিছু হ্যাঁ সান্নিধ্য প্রাপ্ত হ্যাঁ নিকটবর্তী বা নৈকট্য প্রাপ্ত বান্দা আছে এবার খাস স্পেশাল বান্দা আছে যেমন নবী রসুল অলি আউলিয়া নেক লোকেরা এদেরকে আল্লাহ পৃথিবীতে নিয়ন্ত্রণের কিছু অসাধারণ ক্ষমতা দিয়ে দিয়েছেন অন্য ভাষায় যেমন একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বিভিন্ন দফতর ভাগ করে দিয়ে দেন এটা হচ্ছে রেলমন্ত্রী তো এটা হচ্ছে আপনার কি হ্যাঁ যোগাযোগ মন্ত্রী হ্যাঁ? আর একটা হচ্ছে আপনার গৃহমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী আর একটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ফরেন মিনিস্টার আর একটা হচ্ছে ডিফেন্স মিনিস্টার আপনার কি বলছে প্রতিরক্ষা মন্ত্রী যে দপ্তর ভাগ ভাগ করে দিয়েছে ঠিক এইরকম কথাও তারা বলতো যে আল্লাহ এগুলো সব ভাগ ঠাক করে দিয়ে দিয়েছে আর এই কথাগুলি মাজার পূজারীরা আজকেও বলে ওই মুশ্রিকরা প্রাচীন যুগে বলে স্যার এখন এই কথাগুলি বলে বর্তমান যুগের যারা মাজার পূজারি বেরেলুবি তাদের মানে যতগুলি মাজার পূজারি আছে তাদের একটা বড় হেডলাইন নাম হচ্ছে বেরেলুবি এই আহমদ রেজা খান বেরেলি শহরের ইউপির উত্তরপ্রদেশের ভারতের বেরেলি শহরের একজন কবর পূজারি বড় তাদের আলেম ছিল সে এদেরকে সঙ্গবদ্ধ করে আর এইগুলো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন নামে আছে বাংলাদেশ এই বেরুলিবিদের মধ্যে দেওয়ানবাগি আটরসি মাইজভান্ডারি ফুলতুলি জনপুরিটা ফিফটি ফিফটি আর সারসেনা অর্ধেক বেরোলবি অর্ধেক এর দেওবন্দি কিছু দেওবন্দির কথা মানে আর কিছু বেরোলবি কথা মানে হ্যাঁ তো এই এই সবগুলি আর এরকম আরো মেলাগুলি আছে আপনার আরো রাজার বাড়ি না কি কি বলেন যেগুলো তারপরে আরো সব মানিকগঞ্জ শিপির হ্যাঁ? তারপর কোথায় চন্দ্রপাড়া পীর আমাকে কত ভাইরা যে বলে এত নাম কথা থেকে মুখস্থ সে এদের উপরে একটা আলোচনা করে এদের উপরে একটা আলোচনা করে এদের উপরে একটা আলোচনা করবে তো আমি দেখেছি যে এগুলো দুই ক্যাটাগরির পীর হয় তারা একবারে বেরেলবি বড় শিরকারী আর না হইলে বড় শির্ক আছে কিছু কিন্তু লুকায় তো তাদের বড়দের মধ্যে আছে জনগণ কে ওগুলো জানাই না যে ওদের কিতাব বড় বড় শির্ক আছে যেমন চর্মনাইয়ার সিনা এদের কিতাবে বড় বড় শির্ক আছে কিন্তু জনগণ এত অন্ধ আর ওরা ওরা অত ভিতরে ঢুকে জানেও না এরা বেচারা মনে করে যে আমরা হকানি বা আমাদের পিসাবের হকানি কিন্তু এদের কিতাবেও বড় বড় শিখ আছে তবে তারা দেওবন্দি সিলসিলার শিখ বেদাতকারী এরা দেওবন্দি সিলসিলার ভারতের যে দেওবন্দ ওই দেওবন্দের অলমাদের ফলোয়ার নিজেদেরকে দাবি করে আর তার সাথে দেওবন্দের মধ্যেও জগা খিচড়ি ঢুকে গেছে তাদের মধ্যে কিছু ভালো আছে যারা অনেকটা সজা এইসব শিল্পের ক্ষেত্রে আর অধিকাংশের মধ্যে শিল্প বেদাত এভাবে লুকিয়ে আছে জি অহদাতুল উজুদ হলুদ এরকম আকিদাগুলি তো যাই হোক এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যাতে করে বর্তমান যুগের শির্ক আর শিরকারীদেরকে চিনতে পারেন বেদাত এবং বেদাতকারীদেরকে চিনতে পারেন যদি এদেরকে না চেনেন তো ভাববেন না যে ওই শিরগুলি মানে হিন্দুরাই করে আর শিরিকগুলি ওই চোদ্দশো বছর আগে ওরাই করেছে আর এইসব মনে হচ্ছে দাড়ি টুপিওয়ালারা শিরিক করেন এদের কিতাবে শিরিক বলা আছে এদের আকিদাতে মগজে শিরিক ভরা আছে আর বেদাতে তো ভরপুরে আছে এই জন্য সতর্ক সাবধানে সব এই সিলসিলাগুলি থেকে জি তো এরা বলতো যে আল্লাহ রাবুল আলমিন এসব নেক অলি আউলিয়া নবী রসুল এদেরকে কি করেছেন পৃথিবীতে নিয়ন্ত্রণের বেশ কিছু ক্ষমতা দিয়ে দিয়েছেন আল্লাহর হুকুমে এরা নিয়ন্ত্রণ করে হ্যাঁ যে কথাটা বলছিলাম বেরলবীরা করেছি কি যে দান হচ্ছে দুই রকম বা শক্তি হচ্ছে দুই রকম একটা হচ্ছে জাতি আর একটা হচ্ছে আতাই আমাদের রেজা খান লিখছে তার কিতাবে আল্লাহর ক্ষমতা হচ্ছে সত্তাগত ক্ষমতা আর জিলানি চিস্তি আর এইসা যে মাজারওয়ালাই যে অলি আউলিয়া তাদের ভাষায় এদের ক্ষমতাগুলি হচ্ছে কিরকম আতাই মানে আল্লাহ প্রদত্ত আল্লাহ এদেরকে ক্ষমতা দিয়ে রেখেছে যে তুমি রোগ ভালো করতে পারবা তুমি ছেলে মেয়ে দিতে পারবা তুমি মানুষকে জীবিত করতে পারবে এই জন্য দেখেন চর্মনায় কিতাবে কুম্ভে ইজিনের কিসা আছে না ঈসা আলি কে আল্লাহ মজা দিয়েছিলেন তারপর তিনি কি বলতেন কমবেজনিল্লাহ এই উঠো আল্লাহর হুকুমে উঠো তাই না করেন আছে কার হুকুমে আল্লাহর হুকুমে বলতেন আর চরমনের কিতাবে ভেদে মারেফাত ইয়াদে খোদা কিতাবের নাম ওই কিতাব আছে যে এক পীর তার মুরিদ দের বুড়ো মরিদ আর তার একটা নাতি ছিল হঠাৎ করে মারা গেল আরে এই একটা নাতি কোন রকম করে খাওয়াই তো এই বুড়ো দাদাকে বা নানাকে এই নাতি মারা গেল তো কি করে খাবে যখন অভিযোগ জানতে পারলো তাদের অবস্থা তখন রাগ আর বরদস্ত হইল না যে আল্লাহ এই কাজ করেছে বা মালাকুল মতো এই কাজ করেছে নৌজুবিল্লা গিয়ে বললো কম বেজনি আমার হুকুমে উঠো আমার হুকুমে উঠো বলতে লাফিয়ে উঠে গেল জিন্দা হয়ে গেল জন্ম নাকি আছে তারপরে বলবে যে এর হকানি এটাই যদি হক হয় তাহলে আর বাতিল কি জিনিস বাতিল বলে কিছুই নেই তাহলে সবই হক তো এসব আকিদা মক্কার মুশ্রিকদের ছিল যে এদের কাছে আল্লাহ প্রদত্ত শক্তি আছে ছেলে মেয়ে দিতে পারে বালা মুসিবত দূর করতে পারে মানুষের মনস্কামনা পূরণ করতে পারে রোগীকে সুস্থ করতে পারে এসব আকিদা আর এই জন্য কিছু নজর নিয়াজ নিয়ে আসে কেউ একটা চাদর চড়াইলো দেখছেন না বড় বড় নেতারা বা জন একটা চাদর চড়ে এলো আর এই ইলেকশনে আমি এই চাদর চড়িয়ে কি করব ইলেকশনে জিতব আর আল্লাহ জিতিয়ে দিলে যে যা তুই চাদর চড়ালি আর এই বছরই আমি জিতাবো যাতে করে ভালো করে মুশরে খেয়ে চিরস্থায়ী তুই নামে থাকিস আল্লাহ চান নুয়াল্লি মাতাল্লাহ যে যেদিকে ঝুঁকবে ওইদিকে আল্লাহ ঝুঁকিয়ে দেবেন আমি আল্লাহর দিকে ঝুঁকলে আল্লাহর দিকে ঝুঁকার তৌফিক দেবেন এটা আল্লাহর দান কিন্তু যখনই মানুষ বাতিলের দিকে ঝুঁকে তখন আল্লাহ বলেন নু আল্লিহ মাতাল্লাহ যেদিকে ঝুঁকবে ওইদিকে ঝুঁকিয়ে দেবো কোরআনের কথা এটা ওমাই ওশাকি রসুল যে রসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধাচরণ করবে ফাটল ধরাবে নবীর তরিকে না গিয়ে সুফিদের তরিকে চলে গেল আর মমিনদের রাস্তা বাদ দিয়ে রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা ধরে নিল আল্লাহ আল্লিহ যেদিকে ফিরবে আল্লাহ জবরদস্তি কাউকে তহিদের দিকে নিয়ে আসবেন না জবরদস্তি কাউকে বিদাত থেকে সুন্নতের দিকে নিয়ে আসবেন না জবরদস্তি কাউ কোনো বেনামাজিকে নামাজি বানাবেন না জবরদস্তি কোন করকে কোন করকে সৎ বানাবেন না অসৎ হয়েই থাকবে যতক্ষণ পদে সে চেষ্টা না করবে ফেরার চেষ্টা করলে অবশ্যই ফেরার তফিক আল্লাহ বলার জেনাকারী জেনার দিকে যাবে তাকে কখনো পাক পবিত্র জীবনযাপনে আল্লাহ তৌফিক দেবেন না কিন্তু যে পাক পবিত্র জীবনযাপন করার চেষ্টা করবে তাকে আল্লাহ অবশ্যই তৌফিক দেবেন তো এইসব ধারণা ছিল মক্কার মুশ্রেকদের যে আচ্ছা এইগুলো কেন করতে পারে এই যে দেবদেবীরা আর মূলত দেবদেবীগুলো মাটি মাটির যে পূজা করছে এটা তো মাটি শুধু শো হ্যাঁ দেখানোর জন্য এই মাটির প্রতিমার পিছনে ওদের কি আকিদা আছে যে এইটি এক জামানার কি ছিল বড়ই নেক লোক ছিল সতলোক ছিল মহামানব ছিল হিন্দুদের ভাষায় বড় মনীষী ছিলেন এবং তিনি এত আল্লাহর নৈকট্য প্রাপ্ত ব্যক্তি ছিলেন যে ওনার অসাধারণ ক্ষমতা আছে তখন ওর প্রতিছবি তৈরি করে সেই প্রতিছবিটা একটা কাল্পনিক হতে পারে অথবা পরম্পরা চলে আসছে কাছাকাছি ওই রকম একটা ছবি অঙ্কনের চেষ্টা করেছে ওই রকম কাছাকাছি একটা যেই যেই রূপ চেহারার লোকটা ছিল ওই রকম একটা ছবি অঙ্কনের চেষ্টা করেছে এটাও কখনো কখনো হয়েছে আবার অধিকাংশ ক্ষেত্রে কাল্পনিক ছবির বা কাল্পনিক মূর্তির আকার রূপ দিয়ে মূর্তি তৈরি করে পূজা শুরু হয়েছে জি আর কবর কবর মাজারগুলির ক্ষেত্রে ওই রকমই কখনো কখনো আসলি কবর আছে যেমন জিলানির কবর বা চিস্তির কবর হতে পারে আসলি কবর আছে ওইখানে আর কখনো কখনো হয়েছে কি যে ভুয়া কবর জি ভুয়া কবর জাল কবর ওখানে কোনো মানুষ ওখানে দাফন নেই কোনো একটা স্বপ্ন ছেড়ে দিয়েছে ধর্ম ব্যবসা চালু করার জন্য যে আমাকে আল রসুল্লাহ স্বপ্ন দেখিয়েছেন আজকে আমি নবীকে স্বপ্ন যোগে দেখিয়েছি নবী বলছেন তোমাদের এই জায়গায় আল্লাহর অলি শুয়ে আছেন তারপরে একটা কবর দিল পাকা করে বহু কিসা এরকম আছে তারপরে আমাদের এক ওস্তাদ বলতেন পাকিস্তানে সম্ভবত এই মাজার আছে কুত্তা কা মাজার এক পীর সাহেব ছিল সে পীর সাহেব হালাক হলো যখন পীর সাহেব হালাক হলো মারা গেল তো ওর একটা মাজার তৈরি হলো ওর একটা কুকুর ছিল যে কুকুরকে পীর সাহেব খুব ভালোবাসত চিন্তা করেন তাহলে পীর সাহেব কোন চরিত্রে যে কুকুরকে ভালোবাসে যে কুকুর বাড়িতে রাখলে প্রতিদিন এক কিরাত করে নাকি কমে রসুর উল্লাহ স্যার বলছেন হাদিস পড়েন তাহলে জানবেন বাড়িতে কুকুর পোষা কত বড় অপরাধ যে যে কুকুর পুষে সে কখনো চরিত্রবান লোক না কুকুর কারা পুষে আজকাল ইহুদি খ্রিস্টানরা আর ওদের দেখা ইহুদি খ্রিস্টানদের অনুসারী ফাঁসে বেদিন মুসলিমগুলো পুষে হ্যাঁ তাহলে যেই লোকটা কুকুর পুষে তার এতটুকু জ্ঞান নেই যে আমার বাড়িতে কুকুর পুষলে প্রতিদিন এক কিরাত করে নেকি মাইনাস হইতেই থাকবে মাইনাস হইতে থাকবে আল মহিম যদি কিসা সত্য হয় তো কুকুর সত্য হইতে পারে আবার বানাওয়াট হইতে পারে কুকুরটা মারা গেল তখন মরিদানরা চিন্তা ভাবনা করলো যে আমাদের পীর সাহেবের কুকুর দেখেন পীর সাহেবের কুকুর হওয়ার জন্য কুকুরেরও মর্যাদা বেড়ে গেল কুকুর আল্লাহর বলি হয়ে গেল বুঝতে পারলেন না তখন ওর জানাজা দিল দাফন করলো আর তারপর ওর উপরে চাদর চড়াইলো ফুল চড়াইলো ওটা একটা মাজার হয়ে গেল যে মাজারের নাম হচ্ছে কুত্তা শাহকা মাজার আর আপনারা তো জানেন যে বাংলাদেশে কল্লা সার মাজার আছে বাংলাদেশে থেকে এগুলো ইনফরমেশন দেন না আর আমি কি করে বলতে পারছি আপনাদের কল্লা সার ব্যাপারটা কি বলছে যে শুধু কল্লাটা ভাসতে ভাসতে পাওয়া গেছিল এতটুকু মাথাটা আর কিছু পাওয়া যায়নি ওইটাকে দাফন করে এটা হয় আসলে দাফন আর না হলে এটাও ভুয়া একটা কিস্তা যার ভিত্তিতে একটা ধর্ম ব্যবসা চালু হয়েছে এটা হচ্ছে বিনা পুঁজির ব্যবসা বিনা পুঁজির ব্যবসা এতে পুঁজি টুজি লাগে না জি মুশ্রিকরা এইভাবে এই আকিদে ওসিলা এবং সুপারিশের আকিদার ভিত্তিতে এসবের পূজা পাঠ করত এদের কাছে ফরিয়াদ করত এদের কাছে আশ্রয় নিত এদের জন্য তারা প্রসাদ পেশ করত এসবগুলি করত আর যেমন বললাম এর আগে যে পূজা দুইভাবে হইত হয় মূর্তির আকারে আর না হলে কবরের আকারে প্রাচীন যুগ থেকে দুই রকমের পূজা চলে আসছে কেউ যদি আপনাকে বলে যে তোমার দলিল কি মক্কার মুশ্রেকেরা মূর্তি পূজা করতো সেই জন্য আল্লাহ মুশ্রেক বলেছেন কাফের বলেছেন আর কবর মাজারে যারা সিজদা করে তাদেরকে তোমরা মুশ্রেক বলছো এটা বাড়াবাড়ি করছো তোমরা অন্যায় কথা বলছো এটি বলে কিন্তু বিদাতিরা এর দলিল শুনবেন যখন হাবাসা হিজরত করে সাহাবিরা গেলেন হাবাসা হিজরত করেছিলেন না অনেক সাহাবাইকেরাম প্রথম হিজরত ছিল হাবাসার ওইখানে দেখে আসলেন যে ওইখানে বেশ কিছু খ্রিস্টানদের গির্জা আছে যে গির্জাগুলিতে ছবি অঙ্কন আছে আর কবর পূজাও সেখানে হচ্ছে কবর পূজা হচ্ছে এসব দেখে এসছেন তাই দুই রকম ছবিরও পূজা দেখে এসছেন আর কবর পূজাও দেখে এসছেন তারপরে যখন তারা এসে জানালেন রেপোর্ট করলেন রসুল্লাহ সাল্লামকে যে আমরা ওইখানে এরকম দেখলাম আর তারা এইভাবে সিঁড়িগুলি করছে দুই রকমের সিঁড়ি করছে দেখলাম তখন রসুল উল্লাহ উলায়িকা এইসব মুশরেক জাতিরা খ্রিস্টানরা হোক অথবা অন্যরা হোক এই হিন্দুরা হোক অথবা মক্কার মুশরিকরা হোক অথবা তাইফের মুশরিকরা হোক অন্যরা হোক মানে এক কথায় সারা বিশ্বের মুশরিকরা তাদের যে দুই ধরনের শিরিক যখন কোন নেক লোক অলি আউলিয়া মারা যেত বানাও আলা কাবরেহি মসজিদান তখন তার কবরের ওপরে একটা মসজিদ বানিয়ে নিত বা একটা গম্বুজ বানিয়ে নিত দেখলেন না তাহলে কবর পূজার কথা কে বললেন রসুল্লাহ সাল্লাম বললেন শুধু মূর্তি পূজার কথা বলবেন একটা হলো না এক পূজা হলো না এক ধরনের পূজা বানাও আলা হি মসজিদান কবরকে শেষদার স্থানে পরিণত করত। সেটা মসজিদ বানিয়ে শেষদার স্থানে পরিণত করত। অথবা কবরকে শেষদা করত আর সে কিছু বানাইলো আর না বানাইলো দুটোই ওই হাদিসের অর্থ দ্বিতীয় রকমের শির্ক দুই নম্বরে বলছেন মূর্তি পূজা শির্কের কথা অসৌরু ফিহা তিলকা সোয়ারে আর ওই যে নেক লোকেরা মারা গেছে তাদের ছবিগুলি ওই মসজিদে অথবা উপাসনালয়ে অঙ্কন করত দেয়ালে দেয়ালে এটা বাস্তবে আমি দেখে এসেছি বৌদ্ধদেবের তীর্থস্থান বেনারসে আছে বেনারস ভারতের প্রসিদ্ধ শহর হচ্ছে ধর্মীয় শহর হচ্ছে বেনারস হিন্দুদেরও তীর্থস্থান আর বৌদ্ধিস্টদেরও বুদ্ধদেরও তীর্থস্থান তো ওখানে একটা এলাকা আছে সারনাথ এলাকা বন জঙ্গল হয়ে আছে আমরা ছাত্র জীবনে সারনাথ দেখতে যাই তো ওখানে অনেক পর্যটক আসে ইউরোপের লোকেরাও আসে ওখানে দেখতে তো ওখানে গিয়ে দেখলাম ঢুকলাম ওই বুদ্ধিস্টদের যে ধর্মীয় উপাসনালয়গুলি আছে ওগুলোতে ঢুকে ঢুকে দেখলাম ছাত্র জীবন তখন বয়স বিশ বাইশ বছর বয়স আমাদের শেখ আলম যে কাশ্মীরের দায়ী আছেন উনি আমার ক্লাসমেট বন্ধু ওই যুগে এরাও ছিল অনেকে এক গ্রুপ গেছিলাম দেখলাম দেখলাম যে বৌদ্ধদেবের আর ওর মা ওর বাপ আর তারপরে আরো যেসব তার ভক্ত মুক্ত আছে সবগুলির ছবি অঙ্কন করা আছে দেয়ালে দেয়ালে ছবি অঙ্কন করা আছে খ্রিস্টানদের চার্চে গেলে আপনারা দেখতে পান আমি আলহামদুলিল্লাহ কোনোদিন চার্চে যাইনি পর্যন্ত তো খ্রিস্টানদের চার্চে গেলে দেখতে পাবেন যে কি করা আছে হ্যাঁ মারিয়ামের যাকে মেরি বলে তারা হ্যাঁ মেরির ছবি মারিয়ামের ছবি অঙ্কন করা আছে তারপর ঈসা আলি সালামের হ্যাঁ জিসাস ক্রাইস্ট যাকে বলে ছবি অঙ্কন করা আছে দেয়ালে দেয়ালে জি তাহলে নবী দুই রকমের পূজার কথা এই হাদিসে বললেন অসৌরু তিলকা সোয়ার ওই ঘরগুলিতে মসজিদে বা সৌরু তিলকা সোয়ার ওই ছবি অঙ্কন করতো যারা এই রকমের পূজা করেছে কবরের পূজা অথবা এই মূর্তি পূজা ছবির পূজা করেছে প্রতিমা পূজা করেছে এরা সৃষ্টির সবচাইতে বধ আর সবচাইতে নিকৃষ্ট রসুল্লাহ বলছেন ঠিক তাহলে এই হাদিস স্পষ্ট করে না যে মানব জাতি যখন যখন শিরকে লিপ্ত হয়েছে শিরকের ধরনটা দুই রকমের একটা হচ্ছে প্রতিমার আকারে পূজা করা মূর্তি আকারে পূজা করা আর একটা হচ্ছে মাজার কবরের আকারে পূজা করা জি সুতরাং মুসলিম সমাজের যারা কবর পূজারী বলে যে আমরা পূজা করি না আপনারা এইসব কথা আমাদের উপর হ্যাঁ বাড়াবাড়ি করে বলছেন অন্যায় কথা বলছেন এই কথা তাদের মিথ্যে এইসব দেবদেবীর জন্য তারা কি করত বা তাদের উপাস্যদের জন্য তারা বিভিন্ন রকমের মানত করত বিভিন্ন রকমের মানত করত যেই মানতকে হিন্দুদের ভাষায় প্রসাদ বলা হয় প্রসাদ বুঝেন তো শুনেছেন না প্রসাদ নামটি যা পেশ করা হয় মানত পেশ করা হয় এটা অনেক ধরনের হইতো অনেক সময় ক্ষেত খামার হইতো জমিতে ফসল আছে ফসল দিয়ে দিল অথবা কিছুটা ফসল এক দু আটি ফসল কেটে নিয়ে আসলো এটি দিয়ে দিলাম জি খাবার দিত জি খাবার যেমন হিন্দুদের মিষ্টি দেয় কলা পূজার সময় কলার দাম বেড়ে যায় তারপরে রসগোল্লার দাম বেড়ে যায় মিষ্টির দাম বেড়ে যায় হ্যাঁ এটা আপনারা বুঝতে পারেন কিনা কিন্তু ভারতে খুব পূজা যায় এটা বাইরে বোঝা যাচ্ছে তারপরে অনেক সময় স্বর্ণ পেশ করত চাঁদি মাল সামান এসব পেশ করত জি আর এই পেশ করাটা কবরও নেক লোকদের কবরেও পেশ করত আর প্রতিমার সামনেও পেশ করত দুই রকমই তাহলে শির্ক ছিল আরব জগতে এবং এগুলোর দেখাশোনার জন্য কিছু ধর্মগুরু ছিল ধর্মগুরু পণ্ডিত জি হিন্দুদের ভাষাতে কি বলা হয় পণ্ডিত বলা হয় আর মাজার পূজারীদের ভাষায় মুসলিম সমাজের এদেরকে গদ্দিনাসীন বলে আরো কিছু বলে মুজাবির তাও বলে উর্দু ভাষা মুজাবির বলে জানি না বাংলা আর অন্য কোনো ভাষা আছে নাকি কিছুটা আপনারা বলবেন জি হম কি না না হ্যাঁ মাজারের খাদেম মাজারের খাদেম খাদেম জি কিন্তু গদ্দি নসিনে বলে মানে গদ্দি নিয়ে বসে আছে পীর তো ওই বড় পীর তো আর বসে থাকবে না যে মেন মালিক বা ওর যে আসল মালিক কিছু রেখে দিচ্ছে ওই এজেন্ট রেখে দিচ্ছে গদ্দি ধরে বসে আছে আবার পীরের স্থলাভিষিক্তকে চিন্তা বলে যে গদি দখল করেছে মারার পরে তারপরে জীবজন্তু উৎসর্গ করত জীবজন্তু উৎসর্গ করত গবাদি পশু উৎসর্গ করত এটা বিভিন্নভাবে করত জীবিত আবার জবাই করে করত জীবিত যেমন কিছু কিছু জীবজন্তুকে তারা ছেড়ে দিত এর পিঠে চড়বো না এর দ্বারা কোন কাজকর্ম নেব না এরকম কাজ করত এটা তখনও করত আর এখনো হিন্দুরা করে হিন্দুরা গরু ছাড়ে যেটাকে বলে ষাঁড় আর ষাঁড় এর গলায় রশি দেবে না আর সবার জমি জায়গা নষ্ট করবে চড়ে বাড়াবে যেখানে ইচ্ছা চড়ে বাড়াবে কেউ যদি কোনো জায়গায় সংখ্যালঘু মুসলিম থাকে আর যদি তাদের এই ষাঁড়কে যদি মারে তাহলে ওর বিপদ আছে তো ছোট থেকে এসব দেখেছি ষাঁড় ছেড়ে দেয় হিন্দুরা ও ষাঁড়ের গায়ে কেউ হাত দেবে না যেখানে চড়বে চড়বে যা করবে তাই করবে মক্কা মুশ্রিকরা কি করতো বা আরব মুশ্রিকরা কি করতো এদেশে তো গরুর অভাব এরা উঁট ছাড়ত যে উঁটগুলিকে সাইবা বলতো সাইবা মানে ষাঁড় মা জা আল্লাহ বাহিরাতিন ওয়ালা সাহেবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা চার রকমের পশুর কথা আল্লাহ বলেছেন যেগুলি তারা সিরকি কর্মকাণ্ডে উৎসর্গ করত দেবদেব যেন উৎসর্গ করত তার মধ্যে একটা ছিল সায় বা ষাঁড় ছাড়া উদ্দেশ্য যে এই দেবদেবীগুলি রাজি হবে সন্তুষ্ট হবে এরা যখন রাজি হবে তখন আল্লাহকে রাজি করে দিব আমাদের জন্য জি হ্যাঁ আচ্ছা এই যে জীবজন্তুগুলি ছাড়তো দেবদেবীর নামে বা ওই কবরের নামে মাজারওয়ালার নামে এগুলো খুব শ্রদ্ধা করত মাজার পুজারিরা ছাড়ে না ছাড়ে না যেমন আমরা কোরবানির অনেকে গ্রামে গঞ্জে যারা বাস করে কোরবানির পশু ওই যখনই বাচ্চাটা হয়ে পড়েছে তখন থেকে রেখে দিয়েছে এটা কোরবানির জন্য ছেড়ে দিলাম ছাড়ে না ছাড়ে না আমরা কোরবানির জন্য ছাড়ি ওরা দুই রকম ছাড়া ছাড়ে কোরবানির জন্য ছাড়ে আবার কিছু ছাড়ে কিসের জন্য যে এটা শাহজালাল বাবার নামে ছেড়ে রেখেছে এটা আটরসি বাবার নামে ছেড়ে রেখেছে এটা অমুক ভান্ডারি বাবার নামে ছেড়ে রেখেছে এটা ওই ওরসের সময় নিয়ে যাবে এখানে জবাই করবে অথবা ছেড়েই দিয়েছে বাবার নামে এই সমস্ত সিরকি কর্মকাণ্ড কোনো নতুন নয় মক্কার মুশ্রেকরা করতো আর আজকের মুশ্রেকরাও করে থাকে এগুলি এমনভাবে ছেড়ে দিত যে যেখানে ইচ্ছা চড়ে বেড়া আর কখনো কখনো এগুলো জবাই করা হতো না আর কখনো কখনো এগুলোকে ধরে নিয়ে এসে অথবা ছেড়ে দিয়েছে কিন্তু এক সময় নিয়ে গিয়ে বিশেষ মেলার সময় যেটাকে অরুস বলে হিন্দুরা মেলা বলে আর মুসলিমরা কি বলে মাজার পূজারীরা অরুস বলে এই অরুসের সময় নিয়ে এসে জবাই করবে খাসে করে ভিড় ভাড় একবার আমি এই দৃশ্য দেখেছি মাজারে গিয়ে নয় একবার ট্রেনে আমি তখন দাওরাই পড়ি তো রাত্রের ট্রেনে বাড়ি যাব মাদ্রাসা থেকে তো স্টেশনে দাঁড়িয়ে আছি আর পুরা স্টেশন ভর্তি এত ভিড় আর সবার হাতে একটা করে হয় মোরগ বড় বড় মোরগ আর না হলে একটা করে খাসি মোরগের আওয়াজ আর খাসির আওয়াজ স্টেশনে ভর্তি চিন্তা করলাম যে এইসব জীবন কিন্তু এই দৃশ্য দেখিনি আর খেয়াল করতে পারিনি যে কি হচ্ছে যদিও দাওড়ায় তখন উঠে গেছে আঠারো উনিশ বছর বয়স আমার তো ওদের মধ্যে থেকে একজন মাজার পূজারীকে জিজ্ঞেস করছি যার হাতে সম্ভবত খাসি ধরেছিল সে ওকে জিজ্ঞেস করছি অথবা মোরগ ছিল অনেক দিনের ঘটনা উনিশশো বিরাশির ঘটনা বলছি ওনাদেরকে জিজ্ঞাসা করছি যে কোথায় যাচ্ছেন আপনারা বলছি আপনি জানেন না আমি তো জানি না ওই যে পাণ্ডব শরীফ যাচ্ছি যে পাণ্ডব শরীফে যে মাজার আছে ওই মাজার শরীফে যাচ্ছি তো এগুলো কি করবেন এই যা এত খাসি এত মুরগি সব নিয়ে আপনারা ওই ইয়েতে উঠবেন ট্রেনে তো আমি তো কোনোদিন এরকম দেখিনি দৃশ্য বলছে জানেন না এগুলো এগুলো নিয়ে যেতে হয় ওরসের নিয়ে যেতে হয় নিয়ে গিয়ে বাবার কাছে এগুলো আমরা পেশ করি হ্যাঁ নজরানা পেশ করি এগুলো আমরা নিয়ে গিয়ে বুঝতে পেরেছেন জি এই হলো ধর্ম ব্যবসা জি মক্কার মুশ্রিকেরা আরো যে কাজটি করত বর্তমান যুগের লোকেরা করে সেটা হচ্ছে যে এই যে দেবদেবীগুলি আছে অথবা যে মাজারগুলি আছে এগুলিতে বছরে একবার বা দুইবার তারা মেলা লাগাত একবার বুধবার কি করত মেলা লাগাতো এই মেলাগুলির নাম তাদের ছিল সুখ ও কাজ সুখে ও কাজ সুখে জিলমাজাজ এইসব বিভিন্ন মেলাগুলি লাগতো এই মেলাকে মুসলিম সমাজের শিরিককারীরা মাজার পূজারীরা কি বলে অরুষ অরুষ ওরস কোথেকে এসছে জানেন যদি আমার আলোচনাতে ওরস ওরস মানে কিন্তু বিবাহ ওরস মানে শাব্দিক অর্থ মেলা নয় ওরস মানে বিবাহ এই জন্য আরব দেশে ওই যে পাত্রীর জন্য যে নতুন পাত্রী যে বিবাহ হবে কন্যা ওই পাত্রীর জন্য বিয়ের দিনে যে খাস যে ড্রেসটা পরবে লেডিস মার্কেটে গেলে দেখবেন যে তৈরি করা আছে যেগুলো দাম অনেক হাজার দু হাজার হাজার এটা কম বললাম দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দাম এই যে তৈরি করা আছে এই লেবাসগুলোর নাম জানেন আরুসা মাসাল্লাহ জানে আরুসা আচ্ছা ওই পোশাকটার নাম আরুসা আর ওই যে পোশাকটা পরবে যে মেয়েটি ওর নাম হচ্ছে আরুস ওর নাম হচ্ছে কি আরুস আর যে ছেলেটা বিয়ে করবে বর তার নাম হচ্ছে আরিস তার নাম হচ্ছে আরিস আর বিয়ের নাম হচ্ছে ঔরস বিয়ের নাম হচ্ছে ঔরস কয়টা শব্দ বললাম ঔরস বিবাহ কথা বোঝা গেছে আর আরিস বর আর আরুস ও কন্যা যে পাত্রী আর এই আরুসা হচ্ছে এই ড্রেসটা লেবাস আরুসা হ্যাঁ কন্যের ড্রেস জি তো পীরের মাজারে কিনা ওরুস লাগে ওখানে আবার কোন বিবাহ লাগে জানা আছে হ্যাঁ জানা আছে এতদিন ধরে ক্লাস করো জানা আছে হ্যাঁ কি জানা আছে ওখানে কোন বিবাহ লাগছে হ্যাঁ ওদের আকিদারা শোনেন এই কবর পূজারীদের আঁকি দেয় আশেখ মশুক পড়েছেন না চর্মনের একটা কিতাব আছে কিতাবের নামই হচ্ছে আশেক মাসুক আশেখ আর মাসুক আশেক মানে প্রেমিক আর মাসুক মানে যার যার প্রেমে পড়েছে যার প্রেমে পড়েছে আল্লাহকে বোঝায় মাসুক আর এই বন্ডরা হচ্ছে মানুষ হচ্ছে কি আশেক এই জন্য ভারত বাংলাদেশ পাকিস্তানে বেদাতিরা নাম রাখে আশেখের রসুল আশেকে এলাহি কারণ হচ্ছে আশেকে এলাহি কার নাম আশেকে রসুল মুদিনে একটা ছাত্র পড়তে এসেছিল হাটহাজারি বা ফুটিয়া থেকে ওর নাম ছিল আশেকে এলাহি তো ওকে আমরা বলতাম যে তুমি আশেক এলাহি এটা কোন কোরআন হাদিসে কোথাও আশেক শব্দটা আছে চুপ হয়ে যেত মোদিনা এসে তার কিছু বলতে পারছে না এগুলো বিদাতি নাম আমাদের দেশে তো <clears throat> কি বলছিলাম হ্যাঁ আশেক মাসুক মানে প্রেমিক আর যার প্রেমে পড়েছে যার প্রেমে পড়েছে ও হচ্ছে মাসুক তার ইস্কে পড়ে গেছে আর আশেক মানে যে হ্যাঁ, প্রেম করেছে প্রেমে পাগল হয়ে গেছে ওরা বলে যে পীর আল্লাহকে ছাড়া কিছু বুঝে না আল্লাহর প্রেমে এমন পাগল হয়েছে তার লাইলা মজনুর কিসা কিন্তু আছে এদের কিতাবে এই আশে মাসু কিতাবে লাইলা মজনুর কিসা দিয়ে আপনাদেরকে ধর্মকর্ম বুঝিয়েছে চর্মনাই হল না তো বলছে যে আল্লাহর জন্য এত পাগলে আছে এত পাগলে আছে যে আল্লাহকে পাই না কখন পাবো কারণ প্রেমিক যখন প্রেমিকার সাথে প্রেমে পড়ে তখন রাত দিন তার দানা পানি খাওয়ার কোনো চিন্তা নেই একটাই কথা সব সময় ঘুম হারাম হয়ে গেছে কি যে প্রেমিকাকে কখন কখন হাতের নাগালে পাবো তাই না কখন পাবো আউজবিল্লাহ এত নোংরামির সাথে আল্লাহকে তুলনা করেছে আউজবিল্লাহ আল্লাহর সাথে এই তুলনা করেছে এই নোংরামিকে তো সে যে পাই না পাই না পাই না কখন পাবে এই যখন আশেক মানে এই সুফি আশেক মানে যে সুফি যে আল্লাহর প্রেমে পাগল হয়েছে সে যখন মরলো মরা বলো তো বেহাদ কারণ ওরা তো আল্লাহর বলিরা ময়রাও মরে না এটা তো আকিদা তাদের না আর এক সিরকি দেয় হ্যাঁ আল্লাহর গলিরা মরে মরে না এটাকে বৈধ করতে হলে আগে বলতে হবে যে হায়াতুন নবী নবী মরে না এরাও মরে না নবীও মরেননি মারা যাননি আর এরাও মরে না তুই তো মরে না কিন্তু এই যে যে দুনিয়ার যেটা মরণ আমরা বলছি এই মরণের মাধ্যমে কি হইল দুনিয়া থেকে তার সম্পর্ক যখন ছিন্ন হয়ে গেল এখন আল্লাহর সাথে তার কি হচ্ছে হ্যাঁ, ওই যে বাসরের রাতে যে আশেক মাসুকের পাত্র পাত্রীর দেখা সাক্ষাৎ হয় বরকনের ওই রকম এখন দেখা সাক্ষাৎ হচ্ছে মানে মৃত্যুর দিন মৃত্যু দিবস সেই জন্য যেই দিন মারা গেছে মৃত্যু দিবসকে তারা কি বলে অরসের দিন বলে কি বলে অরসের দিন বলে আপনাদের নেতা শেখ মুজিব মারা গেছে ওইটাকে মৃত্যু দিবসই বলছেন আপনারা শেখ জিয়াউর রহমান বা জিয়াউর রহমান মারা গেছে সেটাকে কি বলছেন মৃত্যু দিবসই বলছেন আরো কেউ মারা গেছে অথবা মরবে বাপ মা আপনার কেউ মরেছে যারা মেদাতিরা মৃত্যু দিবস আর জন্ম দিবস পালন করে এইসব জন্ম দিবস আর মৃত্যু দিবস বলে কিন্তু পীরদের মৃত্যু দিবস বলা হয় না কি বলা হয় অরস লেগেছে মানে ওই মৃত্যু দিবস উপলক্ষে মেলা লেগেছে ওইখানে আচ্ছা মৃত্যু বছরে কয়বার হয়েছে মানে জীবনে কয়বার হয়েছে একবার শাহজালালের জীবনী পড়ছিলাম আমার এই সুফিদের উপরে মেলাগুলো বক্তব্য হওয়ার পরে ছ সাত বছর আগে তো বক্তব্য তো দুই হাজার ছয়ে পাঁচে করেছি আমি চর্মনাইদের উপর যে আমার নয় ঘন্টা দশ ঘন্টা বক্তব্য তারপরে হাতের নাগালে আসলো শাহজালালের জীবনী শাহজালালের জীবনের একটা চটি কিতাব আসলো তো পড়লাম গোটা বাতিলকেও পড়লাম পড়ার পরে দেখলাম যে ওতে লিখেছে যে কথাটি মনে আছে সেটা হচ্ছে যে শাহজালালের মাজ বাবা শাহজালালের মাজার শরীফে বছরে দুইবার করে অরস শরীফ হয় কি হয় দুইবার করে অরস হয় তো অরস মানে মৃত্যু দিবস মৃত্যু জীবনে একবার হয়েছে আর সেটা একটা তারিখে হয়েছে তো একদিন হবে কিন্তু দুই দিন কেন অরস লাগে রহস্যটা কোনোদিন উদ্ঘাটন করেছে কারণ একদিনের দু চার সপ্তাহ দু চার দিনের দশ দিনের বা এক সপ্তাহে এই ওরসের মেলার ইনকাম দিয়ে তো জাহান্নামের পেট ভরছে না এই যে বিদাতিদের জাহান্নামি পেট আছে এই তো হালমিম মসজিদ হালমিম মসজিদ করতে আছে ভরছে না এখন ভরার জন্য কি করতে হবে চলো আর একবার ওরস লাগাই যাতে করে ভক্তরা এসে আবার কিছু নজরানা পেশ করে আর বিনা পুঁজির ব্যবসাটা একটু বৃদ্ধি পায় কথা বোঝা গেছে না দুবার কেন ওরস লাগবে আমি বিনা পড়াই বলছি না হলে ওই কিতাব শাহজাহানের জীবনী পড়ে দেখবেন বা অথবা সিলেটি লোকদেরকে যারা ওখানে থাকে কাছাকাছি জিজ্ঞেস করে বছর দুইবার করে শাহজালালের মাজারে কি লাগে খরচ লাগে জি একই সিরকে সব সিরক এই সিরকগুলি মক্কার মুশরেকরা করত। এবং এই সব মেলাতে কাছের দূরের আরবের চারিদিক থেকে লোকেরা হাজির হইতো এসে প্রদক্ষিণ করত তপ করতো আর তারপরে মানত পেশ করত জবাই করত বলিদান যেটা হিন্দুরা বলে বলি দিত ইত্যাদি এসব করত তারা মুশ্রিকরা তাদের কাছে ফরিয়াদ করত এবং তাদেরকে ডাকত এবং তাদেরকে আল্লাহ আল্লাহর কাছে পৌঁছার জন্য সিঁড়ি বা মাধ্যম মনে করত নবী করিম সাল্লাম তাদেরকে তখন তৌহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন নবী সালাম তাদেরকে কি করলেন তৌহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন এবং তাদেরকে ভালো করে স্পষ্ট করে দিলেন যে তোমরা যা কিছু করছো ধর্মকর্ম এগুলি হচ্ছে সিরকি ধর্ম বাকি আলোচনা আরও আছে নবী করিম সাহা সাথে তাদের যে সার সেসব যে বাগবিতণ্ডা এবং তারপরে তাদের ভ্রান্ত আকিদার এই সিরকি কুফি আকিদার খণ্ডন কোরআন খারিবে কিভাবে করা হয়েছে ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আলোচনা করা যাবে এখানে আজকের আলোচনা শেষ করছি ওজাকুমুল্লাহ ও সাল্লাহ মোহাম্মদ আলী ওসাহাবি আজমাই